কর্মা ব্যাঙের গল্প একটা সুন্দর পুকুরের পাড়ে দুটো ব্যাং থাকত ওরা একসাথে বড় হয়েছিল আর ওরা খুব ভালো বন্ধুও ছিল একদিন ওরা যখন খেলছিল তখন খুব বৃষ্টি শুরু হল তা দেখে একটা ব্যাং অন্যকে বলে বন্ধু এই বৃষ্টি তো দেখছি খুবই বাড়ছে দ্বিতীয় ব্যাংটা ওর কথায় সায় দেয় দুটো ব্যাং পাশের এক ঘরে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেয় ওরা সেখানে রান্নাঘরে যায় আশেপাশের অপরিচিত পরিবেশে ওরা ঘাবড়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফাতে শুরু করে হঠাৎ ভারসাম্য হারিয়ে ওরা দুধ ভর্তি বড় একটা পাত্রে গিয়ে পড়ে ব্যাঙেরা বাইরে আসার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না কিছুক্ষণ পরে একটা ব্যাং খুব ক্লান্ত হয়ে পড়ে আর বাইরে আসার আশাও ছেড়ে দেয় আর ধীরে ধীরে ও দুধের মধ্যে ডুবে যায় কিন্তু অন্য ব্যাংটা তখনও আশা ছাড়ে না সে সাঁতার কাটতে থাকে ও অবাক হয়ে যায় যখন দেখে ক্রমাগত সাঁতারের ফলে দুধ গাঢ় হয়ে মাখনে বদলে যাচ্ছে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 দূর রবি চল তো কিছুই হবে না জঙ্গলের সব জন্তু আমার বন্ধু চল আমার সাথে চল <laughs> ববি মজা করে বলল একটু পরে তারা জঙ্গলে পৌঁছল যদিও ববি সাথে আছে তবুও রবির খুব ভয় করছিল জঙ্গলের নানান রকম শব্দে রবির আরো ভয় পেতে লাগলো কিন্তু ববি বেশ গান গাইতে গাইতে যাচ্ছিল আর রবিকে সাহস যোগাচ্ছিল হঠাৎ একটা জন্তুর গর্জন শুনে রবি খুব ভয় পেয়ে গেল রবি যে এত সাহসী সেও ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো ওটা কি রবি জানতে চাইল এই কথা বলে ববি একটা গাছ দেখে ছুটতে লাগলো আর তার সবচেয়ে উঁচু ডালে উঠে গেল রবি বুঝতে পারছিল না যে সে কি করবে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল সে মাটিতে শুয়ে পড়ল আর তার দম বন্ধ করে রাখল ভালুকে সে তাকে শুঁকল এবং মৃত ভেবে সেখান থেকে আস্তে আস্তে চলে গেল ববি তখন গাছ থেকে নেমে এসে রবির কাছে এলো আমি দেখলাম ভাল্লুকটা তোমার কানে কানে কি যেন বলল কি বলল সে সে আমাকে বলল স্বার্থবার বন্ধুর থেকে দূরে থাকো সব সময় যেমন তুমি ববি লজ্জায় মাথা নামিয়ে নিল রবি আরো বলল কিন্তু যেহেতু তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তাই আমি এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এই ভুল আর যেন কখনো করো তারপর দুই বন্ধু আবার মেলার দিকে যেতে লাগলো মানুষ মাত্রই ভুল করে কিন্তু ক্ষমা করাই মহত্বের কাজ গাধা আর ধোপা এক গ্রামে এক চালাক ধোপা থাকত তার নিজের গাধার সাথে রোজ ও গাধার পিঠে অনেক কাপড় বেঁধে নিয়ে দূরের এক দিঘিতে কাপড় কাচতে যেত দিঘিতে যাওয়ার সময় রোজ ওদের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো তাই ও রোজ সকালে তাড়াতাড়ি বেরোত আর সন্ধে হবার আগেই ফিরে আসত বেচারা গাধাটাকে ওর মালিক এত পরিশ্রমের পরও খুবই কম খেতে দিত এর ফলে ও খুবই দুর্বল হয়ে পড়েছিল ধোপাও এ বিষয়ে জানত সব একদিন যখন সন্ধ্যাবেলায় ওরা ঘরে ফিরছিল ধোপা জঙ্গলে একটা মরা বাঘ দেখতে পায় আর সাথে সাথেই একটা ফন্দি আঁটে ও ওই বাঘের চামড়া খুলে নিয়ে ঘরে ফেরে ওই রাতে ও নিজের গাধাকে ওই চামড়াটা পরিয়ে দেয় আর গাধাকে প্রতিবেশীর শস্য খেতে ছেড়ে দেয় গাধাটা পেট ভরে খায় এমনভাবে বেশ কিছুদিন যায় যেমন যেমন দিন কাটতে থাকে ওই গাধাটা সুস্থ আর সবল হয়ে উঠতে থাকে ধোপাও খুব খুশি হয় নিজের ফন্দি কাজে এলো বলে ওই কৃষকটি বাঘের চামড়া জড়ানো গাধাটিকে নিজের খেতে দেখে কিন্তু সত্যিকারের বাঘ ভেবে আর আঘাত করার সাহস পায় না এক রাতে যখন গাধাটি ওই খেতে শস্য খাচ্ছিল তখন একটা গাধা দূরে চিৎকার করে ওঠে গাধা সেটা শুনে এত উত্তেজিত হয়ে পড়ে যে গাধাও চেঁচাতে শুরু করে গাধার আওয়াজ শুনেই ওই কৃষক খেতে আসে আর বুঝতে পারে যে তার প্রতিবেশী তাকে বোকা বানিয়েছে তখন সে গাধার শরীর থেকে বাঘের চামড়াটা খুলে ফেলে গাধাকে টেনে টেনে নিজের উঠোনে নিয়ে গিয়ে বেঁধে রাখে আর ওই দিন থেকে ও ওই গাধার প্রভু হয়ে যায় লোভী ধোপা যখন নিজের গাধাকে হারালো তখন সে নিজের ভুল বুঝতে পারে সে দূরে দাঁড়িয়ে দেখে তার গাধা ওই কৃষকটির গাধা হয়ে গেছে নীতি কথা হল লোপ করা অন্যায় একটা গ্রামে একটা সারস থাকত বড় একটা বটগাছে সে খুব ভাগ্যবান ছিল কারণ তার বাসার পাশেই মাছ ভর্তি একটা বড় পুকুর ছিল তাই সে কোনো রকম পরিশ্রম ছাড়াই ভালো খাবার খেতে পেত আস্তে আস্তে যখন সারসের বয়স বাড়তে লাগলো সে মাছ ধরার ক্ষমতা হারিয়ে ফেলল আর খেতে না পেয়ে ধীরে ধীরে সে দুর্বল হতে লাগল সারস বুঝতে পারল আমাকে কোনো একটা বুদ্ধি বার করতে হবে বাজবার জন্য পরের দিন যখন সে পুকুরে গেল সে মাছ না ধরে মুখ গোমরা করে পুকুর পাড়ে বসে রইল একটা কাঁকড়া যে পুকুরের পাশেই থাকত সে জিজ্ঞেস করল কি হলো আজ এত দুঃখিত কেন তুমি কি হয়েছে আমি শুনলাম গ্রামবাসীরা এই পুকুরটা পুরো বুঝিয়ে দেবে তাহলে এখানকার সব মাছ মারাও যাবে আর আমাকেও অন্য জায়গা খুঁজতে হবে খাবারের জন্য কাঁকড়া এটা শুনে তাড়াতাড়ি মাছ বন্ধুদের একথা গিয়ে জানানো মাছের আয় কথা শুনে ভয় পেয়ে গেল তারা সারসকে তাদের সাহায্য করতে বলল সারস নিজের বুদ্ধি কাজে লেগেছে দেখে খুশি হল সে মাছেদের বলল ঠিক আছে একটাই উপায় আছে সেটা হলো রোজ তোমাদের থেকে কয়েকজনকে আমি নিয়ে যাব পাশের পুকুরে মাছেরা শুনে খুব খুশি হলো এরপর থেকে রোজ সারস পুকুরে এসে কিছু মাছ ঠোঁটে করে তুলে নিয়ে যেতে লাগলো অবশেষে কাঁকড়াকে নিয়ে যাওয়ার সময় হল সারস তাকেও তুলে নিয়ে যেতে লাগলো কিছুক্ষণ ওড়ার পর কাঁকড়া জিজ্ঞেস করল তাই নতুন পুকুরটা কত দূরে সারস হেসে উঠে বলল বোকা নই যে তোমাদের সাহায্য করব সে একটা পাথর যেটা মাছের কাঁটায় ভর্তি ছিল সেটা দেখিয়ে বলল দেখো এখানেই তোমার সব মাছ বন্ধুরা মরেছে এবার তোমার পালা <laughs> কাঁকড়া ভীষণ রেগে গেল সে সারসকে শিক্ষা দেবে ঠিক করলো ও নিজের ধারালো দাঁড় সারসের গলায় ফুটিয়ে দিল অসহায় সারস আর উঠতে না পেরে ওপর থেকে পড়ে মারা গেল কাঁকড়া আবার পুকুরে ফিরে গেল সে অন্য মাছেদের বলল সারসের ছলনার কথা আর সে কিভাবে লোভী সারসকে মেরে নিজেদের বাঁচিয়েছে সেটাই বিশ্বাস করো যেটা নিজে দেখেছো